আরাকান কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আরাকান কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আরাকান কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে তাই বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে আরাকানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আরাকানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে তাই বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে দিন রাত কেটে যায় অনাহারে তাদের আহারের কথা তারা ভুলে যা বাতিলের ধ্বংস স্তূপ রচনায় দীপ্ত শপথ নিয়ে ছুটে যায় দেখো বীর বান লড়ছে রক্ত জরা দিন ফিরায় নিতে আরাকান কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আরাকান কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে তাই বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে যেই মিছিলে গেছে অহুদের সাথীরা অহুদ বদরের প্রান্তরে তাদের অনুসারী শত মুজাহিদিরা ছাড়িতেছে হুঙ্কার ময়দানে বুকে মানি দুর্বা নিয়ে যায় শত্রু নিধনে আরাকান কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আরাকানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে তাই বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে ঘর বাড়ি ত্যাগ করে মায়া মমতা ছেড়ে নির্ভীক মুজাহিদ ছুটে যায় যাই শত্রুর সামনে সুতীব্র তুফানে নাস্তিক মোরতাদ রুখিতে আরাকানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আরাকানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে তাই বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে বিশ্ব নবীজির উম্মতে আমরণ লড়িতেছে ময়দানে আরাকানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আরাকানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আরাকানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আরাকানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে আর কানে কাশ্মীর আফগানে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে